চতুর্থ স্কন্ধেতে আমি আমরা প্রবেশ করছি চতুর্থ স্কন্ধতে প্রথম অধ্যায়তে এই সমস্ত কিভাবে মনুকন্যাগণের আকুতি আকুতি প্রসূতি এই সমস্তগুলো বর্ণনা করা হয় মৈত্রী বাচ প্রথমে বলছেন মনস্তু শতরূপায়ন ত্রিশক কন্যাঞ্জগিরে মনু শতরূপার গর্ভেতে আকুতি দেবাহতি প্রসূতি ইত্যাদি সব হয়েছিল আর তারপরে তো আপনারা জানেন দুটো ছেলে হয়েছিল কে কি নাম প্রিয়ব্রত উত্তানপাদ সমস্ত হয়েছিল এদের কথা বলতে বলতে বা ধীরে ধীরে আমরা আলোচনা প্রসঙ্গে এই মনুর বংশ বিস্তারের কথা বলতে গিয়ে তারপর সেখানে এলো শঙ্করের কেন ছেলে পেলে হলো না শঙ্কর ভগবানের প্রথম আলোচনায় যে সতীকে বিয়ে দিয়েছেন এগুলো সব পরে আসবে দক্ষের হাতে কাকে দিয়েছিল প্রসূতিকে সেই প্রসঙ্গে এসছে প্রসূতির থেকে যে সতী তার সঙ্গে বিবাহ হয়েছিল শঙ্করের হঠাৎ প্রসঙ্গ উরিজ আচ্ছা শঙ্করের কোনো ছেলেপেলে হলো না কেন বলে এর অনেক কারণ আছে এই এই ব্যাপার বলে সেই ঘটনাটা আমি শুনতে চাই কি হয়েছিল ঘটনা শিব এবং দক্ষের মধ্যে বিদ্বেষ হলো কেন এটা তো কোনো কারণ ছিল না মহাভাগবত মহাবৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবানাম যথাসম্ভব শঙ্কর তো কারোর সঙ্গে কোনো বিদ্বেষ করেন আর শঙ্করের মতো এই ব্যক্তি যার নাম শিব যার এই শিব এই দুটো শব্দ উচ্চারণ করলে জগতের মঙ্গলের অভাব থাকে না থাকে শিব শিব শিব শিব এ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মঙ্গল একবারে বৃষ্টির মতো নামবে কিন্তু তাকে এরকম বিদ্বেষ করলো কি কারণে তো বুঝতে পারছি না সেই সব কথা আর একটু হোক সেই সব কথা আমার আমাদের জানতে বিদ্যুৎজি মহারাজ বলছেন তো এই সব কথা তো আমাদের জানতে ইচ্ছে হচ্ছে যদি কিছু কৃপা করে বলেন তো বিদুরজি মহারাজ উয়াছ প্রশ্ন করছেন ভবে শিলবতাম শ্রেষ্ঠে দক্ষ দুহিতৃবৎসল বিদ্বেষম অকরদ কস্মাদ অনাদৃত্তাত্মজান সতীম প্রজাপতি দক্ষ তো দুহিতৃবৎসল ছিলেন তিনি কিনিমিত্ত কন্যা তিনি কিনিমিত্ত সিও কন্যা সতীকে অনাদর করলেন আর শিলবানগণের মধ্যে শ্রেষ্ঠ সংকট তাকে তারপরে বিদ্বেষ করলেন কি করে কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম কষ্টম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম আত্মারামম কথম দৃষ্টি জগত দৈবতম মহৎ বড় আশ্চর্য লাগছে এ তো আত্মারাম সর্বদাই ভগবত চিন্তায় পঞ্চমুখে সে নাম গাইছেন হ্যাঁ আমাদের নারদমুনি বাজাই বিনা কান্তে কি সুন্দর বলা রয়েছে নাচছে একবারে কাপড় ফাপড় কিছু নেই আনন্দে নাচছেন সেই পরমাংশ ব্যক্তি তার সঙ্গে আবার বিদ্বেষে কি করে হয় বাবা বুঝতে পারছি না তাহলে হ্যাঁ শোনো এই এইটাই বলছি এ তদাখ্যাইমে ব্রাহ্মণ জামাতুহু শ্বশুরস্ব চ শ্বশুরের সঙ্গে জামায়ের ঝগড়াঝাঁটি এইসব বিদ্বেষের কারণ কি হলো বিদ্বেষ যে বিদ্বেষ যস্তু यतः प्राणं स्टेयो दुस्तज्जानु सतिः जाते स्ोति निजेर प्राणটাকে ত্যক্তে বাদ্দেল এমন কি ঘটনা ঘটল বলে এইটাই তো বলছে মত্য মনে বলছেন অনেক পূর্বে পুরা অনেক পূর্বের কথা বলছে সৃষ্টি তখন আস্তে আস্তে হয়েছে এবং বাড়ছে অল্প অল্প পুরা विश्व सिजाम सत्रे समेतः परमर्षयहु तमरा गणः सर्वे सानुगा मुनयो अगनयहु বহু পূর্বে একটা বিশ্ব সৃজন সত্রে বিশ্ব বিশ্বর মধ্যে একটা যজ্ঞের আয়োজন করেছিলেন একটা সত্র যজ্ঞের আয়োজন করেছিলেন বিশ্বশ্রেষ্ঠাদিগের যজ্ঞে দেবগণ মহিষীগণ সানুচর মুনিগণ যাবতীয় মুনিগণ শিষ্য আদি সব সমেত আর যাবতীয় অগ্নিগণ সমস্ত একসঙ্গে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন আর সেখানে সব দেবতারা ছিলেন আর শঙ্কর ভগবানও ছিলেন প্রজাপতি ব্রহ্মা তিনিও ছিলেন সবাই ছিল সেখানে সভাতে উপস্থিত আর সেখানে শঙ্কর ভগবানের আসতে একটু দেরি হয়েছে ব্যস্ত ছিলেন তপস্যা আদি বা ভোলে বাবা তো সবসময় ব্যস্ত থাকেন তার ব্যস্ততা ভজন কোনো সময় বসে থাকেন ভোলে বাবা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড বসে থাকেন এই একজন রয়েছেন বৈষ্ণব আরাম যথাসম অন্য অন্য দেবতাদের গণের মধ্যে কিন্তু সেরকম লক্ষণ নাই কেউ কখনো একটু ডাকলো ভগবানকে অন্য কাজে ব্যস্ত হবে শঙ্কর তা নয় নিরবচ্ছিন্ন ভাবে একেবারে ভগবান বাধা কি জানেন পরমাংশ তিনি আসতে একটু দেরি হয়েছে আর ঠিক আছে দেরি হয়েছে তো সবার মধ্যে এখানে ঢুকেছেন সবার মধ্যে ঢুকে সবার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে শঙ্কর বলে কথা বৈষ্ণবানাম যথাসম্ভব তাকে দেখে সবাই দাঁড়িয়ে উঠেছে সম্মান করেছেন সবাই দাঁড়িয়ে উঠেছে না ব্যাপারটা ঘটনাটা উল্টো হয়ে গেল আমি ভুল করে ফেললাম সেটা হচ্ছে এই যে শঙ্কর আদি সব সমস্ত দেবতারা সেখানে বসে রয়েছেন চিন্তাটা অন্যদিকে চলে যাচ্ছিল শঙ্কর আদি সমস্ত দেবতাগণ সেখানে বসে রয়েছেন সেখানে সেই যজ্ঞেতে হঠাৎ দক্ষ প্রজাপতি সেখানে ঢুকছেন দক্ষ প্রজাপতি ঢোকার সঙ্গে সঙ্গে হলো কি সবাই উঠে দাঁড়ালো কেন দক্ষ প্রজাপতিকে লোক লোক সমস্ত জগতের প্রজা প্রজাপতি রূপে নির্ণয় ব্রহ্মা তাকে ক্ষমতা দিয়েছে একটা পদ দিয়েছেন বিরাট পদ এই সমস্ত সৃষ্টির তিনি হচ্ছে মূল প্রজাপতি রূপে তাকে সম্মান দিয়েছেন এখন স্বাভাবিক তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে কিন্তু একমাত্র ব্রহ্মা দাঁড়াননি আর শঙ্কর দাঁড়ায়নি শঙ্কর ভগবান দাঁড়াননি আর ব্রহ্মা দাঁড়াননি ব্রহ্মা দাঁড়ায়নি ঠিক আছে ব্রহ্মা হচ্ছে বাবা পিতা ব্রহ্মা নাও দাঁড়াতে পারে কিন্তু শঙ্কর কেন দাঁড়ানো শঙ্কর তো আমার জামাই শঙ্কর দাঁড়ানো উচিত ছিল এই যে একটা প্রতিষ্ঠার একটা লোভ এতে প্রজাপতি দক্ষ অত্যন্ত আগুনের মতো জ্বলে উঠলেন অকারণে গালাগাল দিতে আরম্ভ করলেন সবার মধ্যে যা তা কথা বলতে আরম্ভ করলেন যা তা অপমান করতে আরম্ভ করলেন শঙ্কর কিছু বললেন না ভালো মন্দ কিছু বললেন না কেন তার নাম হলো মহাদেব দেবদেব মহাদেব শঙ্কর সমস্ত গুণের ভূষণ অজম গুরুম নাত্যা নিশেষাদ তদাজ্ঞায়া ব্রহ্মার কে সম্মান জানালেন তিনি আর ব্রহ্মার কথাতে তিনি বসে বললেন আসনে আর সমস্ত সাধুবর্গ সবাই তো উঠে দাঁড়ালেন সবাইকে সম্বোধনা উনিও করলেন ওরা করলো কিন্তু শঙ্কর কেন দাঁড়ানো এটা তার হয়ে গেল অত্যন্ত কি বলছেন প্রাং প্রাং নিষান্নম মৃড়ম দৃষ্টা নাম মৃষৎ তদ অনাদৃত উবাচ বাম চক্ষুভ্যাম অভিবিক্ষ দহন নিব বলছে পূর্ব থেকে যে শঙ্কর বসেছিল তাকে দেখে একেবারে ট্যাঁড়া চোখে একেবারে দাঁত যেন কর্মর করে উঠলো এত আগুন জ্বলে উঠলো উবাচ বাম চক্ষুভ্যাম একবার টেঁড়া চোখে তাকিয়ে তাকে একেবারে আগুন যেন জ্বলে উঠল এরকমভাবে তাকে যাতা বলতে আরম্ভ করলো মৎসর সমস্ত লোকগুলোকে দেখিয়ে বলছে দেখো সভ্যগণ এ নির্লজ্জ এ তো আমার জামাই জড়বুদ্ধি শঙ্করে তো জড় এটা তো শঙ্কর অপ্রাকৃত এ তো বুঝবে না দক্ষ প্রজাপতি এ তো জড়বুদ্ধি কেন তার বুদ্ধিটা কি তার বিচারটা কি সে বলছে এ তো আমার জামাই জামাই মানে ছেলের সমান তো তার তো দানা উচিত ছিল হ্যাঁ দেখো এ তো সভ্য সমাজের সমস্ত নিয়মে ভাঙলো সাধু সমাজের কোনো নিয়মে পালন করেন শ্মশানে গিয়ে এসব নোংরা ফোংরা মাখে পবিত্রতা তো একদমই নাই কিছুই তো চানফান করে না তারপর দেখো তারপরে এইসব এইরকম লোক ব্যবহারও সে জানে না অভদ্রের মতো আরে মহারাজ যে ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছে সে তো আর তার কোটি স্নান হয়ে যায় কিন্তু প্রজাপতিকে ছিল পৌপাত ভালো ব্যাখ্যা করেছে বলে প্রজাপতিকে দক্ষ নাম দেওয়া হয়েছে ভালো নাম দেওয়া হয়েছে পৌপাত বলছে দক্ষ কেন নাম দেওয়া হয়েছে জানো বলছে কর্মকাণ্ডে দক্ষ পৌপাত বলছে ওই জন্য দক্ষ কর্মকাণ্ড সংসারের ক্রিয়াকর্ম বাচ্চা কাচ্চা উৎপাদন রক্ত মাংসের বিষয় এসব খুব পাণ্ডিত্য খুব বুদ্ধি আছে এই জন্য তার নাম দক্ষ দক্ষ কথাটা মানে এফিসিয়েন্ট দক্ষ এটা কিসে দক্ষ বলে দক্ষ এই ব্যাপারে দক্ষ কর্মকাণ্ডে দক্ষ সব ভালো জানে সংসারের রক্ত মাংস সম্বন্ধ জামাই নাতি পুতি এইসব ভালো বোঝে আর শঙ্কর যে কে এটাই তার মাথায় ঢুকলো না এত বড় অভিমান বলছেন চিতাভস্য কৃত স্নান প্রেত শ্রং নিয়স্তিভূষণ এসব সময় তো শ্মশানে চিতাভস্য মেঘে থাকে আর এইসব শ্মশানের যে কঙ্কালগুলো তার এই প্রেতের সব এই হাড় গোড়গুলো গায়ের মধ্যে লাগিয়ে রাখে এসব এইটি তার কয়নাগাটি আর শিবটা এমনি নাম শিব মানে অ্যাকচুয়ালি শিব মানে হচ্ছে মঙ্গল বলছে এমনি নাম দেওয়া হয়েছে কে শিব বেকার শিবোপদেশ হি অশিব শিবোপদেশ হি অশিব মত্ত মত্ত জনপ্রিয় এ তো নামই শিব বাস্তবিক এতে অশিব অমঙ্গল এটা বলছে হায় ভগবান আমি আমার কন্যাটাকে কেন দিলাম জলে ফেলে দিলাম আমার কন্যাটাকে বলছি আফসোস করে চিৎকার করে আপনারা শুনুন এ আমার এই এই কন্যা কত সুন্দর নিগণ হয়নি একে একেবারে জলে ফেলে দিলাম এর হাতে দিলাম এই ব্রহ্মা আমার পিতা আমাকে বলল মেয়েটাকে ওর হাতে দাও নালে কে কোন ব্যাটা দেয় বলছে যে ব্রহ্মা আমাকে বললেন বলে তাই আমি দিলাম নালে এর কাজে এর কাজে কন্যা দেয় অপাত্রে কন্যা দেন হায় হায় বলে গালাগাল দিচ্ছেন শঙ্কর কিচ্ছু বলছেন শান্ত হয়ে বসে রয়েছেন তো গালাগাল দে বৃন্দাবনে একটা একটা কে একটা মারোয়ারি কম্বল বিতরণ করছেন কেসিঘাটে সাধু তো জানেন সবাই সাধু আমরা সাধু নয় হ্যাঁ তোরাই তো সাধু যদি কিছু বলতে যাবো তুমি একা সাধু আমরা সাধু তোরাই তো সাধু আমরা কি সাধু হয়েছি নাই সব লাইন পড়ে গেছে কম্বল নিচ্ছে একটা দুষ্ট কি করেছে সে এবারে একটা কম্বল নিয়ে ঘুরে কম্বলটাকে অন্য জায়গায় রেখে কাপড় চোপড় বদলে আবার এসছে তো দেখে লাইনে কম্বল দিচ্ছে মালিকটা বলছে তু তো কম্বল লেখে গেয়া বেটা বাবা না কা কম্বল লিয়া আমি কোথায় কম্বল নিয়েছি আরে কম্বল নিয়েছে আমি জানি এ তো আমার মনে আছে কম্বল নিয়ে গেল একটু আগে ওকে বলছে ওকে মালিক একে বলছে চাপরাস এ কম্বল দিবি না ও কম্বল দিবি হ্যাঁ যেই বলেছে কম্বল দেবে না ও তখন কেসিঘাটে ওই সিঁড়িতে বসে বসে গালাগাল দিচ্ছে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে বেটা কম্বল যা তা গালাগাল দিচ্ছে তো একজন লোক এসে বললো सेठ जी वो आपको गाली दे रहा है बोले महाराज जिसका पास जो है वही तो देगा हमारे पास कंबल है हम कंबल दे रहा है उसका पास गाली है गाली दे रहा है तो देने दो তো এর কাছে গালি আছে শঙ্কর বলছে দিক আমার কাছে যা আছে সেটা ভক্তি করে নেবে না তুই যার কাছে আছে সেই সেই দেয় সেইখানে এবার বলছেন আশ্চর্য কথা শঙ্কর যখন এভাবে করলো এখন এখন এত কথা বলার পরেও তার কিন্তু গেল না রাগ আবার জল নিয়ে সাপ দিতে আরম্ভ করলো এ কি বলো দেখি কীরকম কাণ্ড কারখানা দক্ষ অথাপ উপস্পৃশ্য ক্রুদ্ধ সপ্তুম প্রচক্রমে সব দেওয়ার জন্য উদ্যোগ হলো এইটা দেখে নন্দিয়াতে একেবারে রাগে আগুন আমার প্রভু নন্দিয়া রেগে আগুন আমার প্রভু হ্যাঁ যাকে ভগবান পর্যন্ত ভালোবাসে তো তো এত বড় ক্ষমতা হয়েছে সে সাপ দিচ্ছে এখন দুজনে লেগে গেল শঙ্কর কিছু বলছেন ভালো বন্ধ কিছু না এ গালাগাল দেয় সাপ দেয় এও গালাগাল দেয় শঙ্কর দেখলে হাওয়া খারাপ উঠে আস্তে আস্তে চলে গেলে শঙ্কর কি করবেন এখানে গালাগাম গালমন্দ হয়েছে এখানে বসে থাকা সাধু মানুষ তিনি তিনি বললেন এখানে থাকার আর জায়গা নেই আমি আবার চলি বলে চলে আস্তে আস্তে উঠে তিনি চলে গেলেন তার জায়গা মতো চলে যাওয়ার পরেতে তিনি কোনো বাইরে কোনো দুঃখ প্রকাশ করলেন ঠিক আছে হয়েছে অপমান মান অপমান একটা মহাসাধু তার পক্ষে কী যায় আসে কিন্তু দক্ষায় সাপম বিশ্বাসার্য দারুণম যে চ অন্নমদত তদ তদ বাচ্চতাম দিজাহা এবার যখন ওই দক্ষ সাপ প্রদান করছিল শঙ্করকে যে শঙ্করের যারা অনুগত আছে সেই সব ব্যক্তিদের কিছু মঙ্গল হবে না ইত্যাদি সব যাতা গালাগাল দিতে হবে তখন সেখানে এই যে আছে আমাদের নন্দিয়া সেও আবার সাপ দিতে আরম্ভ করলো ব্যাস দুজনের মধ্যে বিরাট সাফাসাফি হলো হয়ে সে হুলুস্তুলু কাণ্ড শঙ্কর ভগবান চলে গেলেন নিজের জায়গায় এখানে চলে যাওয়ার পর সতীদেবী সবই খবর জানলেন কিন্তু না তিনি স্বামীর প্রতি তো তার অনন্য ভালোবাসা কিন্তু পিতার প্রতিও তার তো স্নেহ আছে ছোট মেয়ে ভালোবাসে সেখানে হলো কি সতী দক্ষালয়ে যাওয়ার জন্য স্বামীর কাছে প্রার্থনা করছে আমি অল্পের উপর বলি বিস্তৃত আলোচনা তো সুযোগ নাই দক্ষালয় দক্ষের আলোয়ে যাওয়ার জন্য প্রার্থনা করছেন প্রতিদেবতাকে বলছেন হ্যাঁ গো শুনছ আমার পিতা একটা বিশাল বৃহস্পতির সব যজ্ঞের আয়োজন করেছে আর সব জায়গায় সমস্ত ঋষি মুনি দেবতারা সব যাচ্ছে তুমিও যাবে নাকি বলে আমি আর কি করে যাব তোমার পিতা তো এরকম আমাকে বিদ্বেষ করে আমি তো কিছু করি নাই বলে ও তো ছাড়ো ও তো হতেই পারে ও সংসারে এটা হয় বলে দেখো পিতার গৃহেতে গুরুর গৃহেতে বন্ধুর কাছে না ডাকলেও যাওয়া যায় শঙ্কর ভগবান বলছে আমাকে তো নিমন্ত্রণ করে নাই আমি তার প্রতি তো কিছুই বিদ্বেষ করিনি সেই নিমন্ত্রণ করেনি সে আমাকে বিদ্বেষ করে তা আমি গিয়ে কী করব বলছে গুরুর কাছে বন্ধুর কাছে পিতার কাছে তো না রাখলেও যাওয়া যায় শঙ্কর বলছে হ্যাঁ তোমার কথাটা ঠিক সিদ্ধান্ত কিন্তু যখন বিদ্বেষ করে তখন আর যাওয়া যায় না না ডাকলেও যাওয়া যায় গুরুর কাছে না ডাকলে যাওয়া যায় বৈষ্ণব গুরু সবার কাছে যাওয়া যায় বন্ধুর কাছেও না ডাকলে যাওয়া যায় পিতার কাছেও না ডাকলে কিন্তু যেখানে তীব্র বিদ্বেষের আগুন প্রজ্বলিত অকারণে সেখানে দেবী যাওয়া যায় না দেবীর মন মানছে না দেবী বলছে না তো তোমায় তো আমি যাব বলে দেখো তুমি যাবে স্যার তোমার ব্যাপার কিন্তু আমি তো ভালো দেখছি না এইটুকুই বলে বুদ্ধিমান ব্যক্তি তো অল্প কথাই ছেড়ে দিলে বলে তুমি তো যাবে বলছো কিন্তু আমি ভালো দেখছি না আমি খারাপ দেখছি এর মধ্যে দেবী এই যে দশাটা প্রাপ্ত হলে এর পেছনে একটা ইতিহাস আছে এগুলো কেউ আলোচনা করেন না দেবীর কেন এত ছটপটানি জাগলো যে সতী শঙ্কর ছাড়া কিছু জানেন না পতি যা বলবেন তাই হঠাৎ সতীর কীরকম এরকম হলো এমনিতেই মা মাদের একটু চঞ্চল হৃদয় হয় যেটা চাইবে সেটা দিতেই হবে সেটা তো আছেই স্ত্রী জাতির কিন্তু এখানে সতীর এরকম অবস্থা হলো কেন শঙ্কর অনুমোদন করছেন না শঙ্কর একবারও বলেনি তুমি যাও শঙ্কর বলছেন যে তুমি যাবে বলছো কিন্তু আমি তো মঙ্গল দেখছি না ভালো দেখছি না আর কী ভালো দেখছি না সেটা তো গভীর ব্যাপার দিব্য দৃষ্টিতে তিনি দেখতে পাচ্ছেন কি কি দুর্ঘটনা ঘটবে আর তুই কি চুপ করে থাকলেন কিন্তু সত্যি একেবারে রাগে আগুন হয়ে গেল চোখ ফোক পাকিয়ে হ্যাঁ অনুমতি দেবে না বাবার কাছে যাব অনুমতি দেবে না আমি যাব শঙ্কর হ্যাঁ না কিচ্ছু বলছেন একবার রাগ করে সব গয়নাগাটি সব পড়ে হ্যাঁ ব্যাগ ফ্যাগ নিয়ে পোঁটলা নিয়ে একবার বাইরে যায় আবার রাগেতে ঢোকে আবার শঙ্করের দিকে তাকায় আবার একবারে আমি তাকে আবার বাইরে যায় শঙ্কর কিছু বলে না ওই যা করছিস করো কতক্ষণ করো দেখি তারপর যখন একেবারে টান মেরে বেরিয়ে চলে গেল আর শুনবো না যা খুশি করুক যখন দূর করে চলেছে তখন শঙ্কর ইশারা করলেন নন্দিয়াকে যা মায়ের পেছনে দৌড়া আর শুনলো না আমার কথা শঙ্কর ইঙ্গিত করলেন নন্দিয়াকে যা চলে গেছে আর ফিরবে না পেছনে পেছনে যা সব সব হই হই করে চললো মায়ের পেছনে মাকে বসালো নন্দিয়া পিঠে বসিয়ে সব হই হই করতে শঙ্করের তো বন্ধু শঙ্করের যা পার্শ্ব তো জানেনি ধুমধাম নাচতে আরম্ভ করলো এবং যাচ্ছে ওই জন্য আমাদের গুরুবর্গ বলেন মাঝে মাঝে দেখবে চারিদিকে ভূতের মতো আয়োজন চারিদিকে সেখানে সাধু আছে কিন্তু হেরে বলছেন শঙ্কর ভগবান যেমন ভূত পেত পিসাদ চারিদিকে থাকে সেরকম মহামা বৈষ্ণবগণ মাঝ ভাজ্যদৃষ্টিতে অনেক অশান্তির মধ্যে বাইরে থাকে তাদেরকে ওই সব দেখে ওই বৈষ্ণবের অবজ্ঞা করা উচিত নয় থাকে এরকম ওর ভেতরে থাকে এখন যে ঘটনাটা বলা দরকার সেটা হচ্ছে এই দেবীর মধ্যে এই ধরনের তীব্র চাঞ্চল্য ওঠার কারণটা কি এটা তো অপরাধের মতো হয়ে গেল না তো স্বামী তো ঠিক আছে একদিকে স্বামী একদিকে হচ্ছে বৈষ্ণবানাম যথাসম্ভব হয়তো অবজ্ঞা করা যায় তিনি বলেনি নি তুমি যাও না যাও বলেনি অর্থাৎ তাতে শঙ্কর ভগবানকে প্রত্যক্ষ অবজ্ঞা হলো কি একটু কম বেশি হতে পারে কেন সাক্ষাৎ বলেনি তুমি যাবে না তাহলে উল্লঙ্ঘন হতো তিনি হ্যাঁ না কিছু বলেন তিনি বললেন আমি কিছু ভালো মনে করছি না এতে ঘটনা হলো এই যে রাম স্বরূপে যখন ভগবান লীলা করছিলেন তখন পার্বতী মা এই দেবী দেবী পার্বতী তো পরে হলো না পরের জন্য সতীদেবী কি করলেন যে এই পুরুষ শ্রেষ্ঠর কাছে যাওয়ার জন্য তিনি একটা ফন্দি করলেন তিনি কি করলেন সীতার রূপ ধারণ করেছে সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে যাবেন একটু সম্ভাষা করবেন এটা ইচ্ছা ছিল বাজে কিছু মতলব সেরম ছিল না কিন্তু ভগবান তো ভগবানই তাকে গিয়ে ঠকানো যায় যখন ওই জঙ্গলে যখন ছিলেন তখন রাম রামজি সেখানে ছিলেন সেখানে পার্বতী এই পার্বতী বলছি পার্বতী বলা উচিত হয় না সতী বললেই ভালো সতী কি করেছেন ওই রূপ ধারণ করেছেন সীতার রূপ ধারণ করে ওইখান থেকে কাছে আসছে এখান থেকে রামচন্দ্র মুচকি হেসে বলছেন মা কি খবর কি খবর কি জন্য এলে সতীতে ঘাবড়ে গেছিল তো বুঝেই গেছে ওই যে শঙ্কর ভগবান অন্তর্যামী জানেন যে ভগবানের সামান্য সম্ভাষা করবে সে ডাইরেক্ট গেলেই হতো ভগবানের সম্ভাষা করবে তাতে তার পত্নীর রূপটা সীতার রূপটা ধারণ করে যাওয়াটা উচিত হয়নি ওইখানে তার একটা অপরাধ হয়ে গেল এটাও ভগবানের ইচ্ছা রামজি তো আগেই বসে গেছেন মুচকে এসে বলছেন মা কি জন্য এসছো <laughs> এসে গুটি পাট তো রাম ভগবান সাক্ষাৎ পরাত্পর ওই যে অন্যায়টা হয়েছে শঙ্কর তারপর থেকে তাকে আর বামেতে বসাতেন না মুখে কিছু বলতেন না গালিগালাজ কিচ্ছু জাননি সেই দিনের পর থেকে আর বাম ভাগে বাম দিকে আর সতীকে বসাননি আর তারপর থেকে সেই যে একটা ইস্যু সেটা বাড়তে বাড়তে অনুরাগ রাগের খেলা তারপরে ওই যে জেদ আমি যাব সেখানে গেলেন তারপরে গিয়ে তা পার্ব শঙ্কর জানেন এই শরীর যতক্ষণ পবিত্র না করবে ততক্ষণ আর আমার কাছে আসতে পারবে না শঙ্কর পবিত্র সতীকে তার দেহ ছাড়তে হবেই শঙ্কর ভগবান আগেই জানেন যে অন্যায় করলো এই শরীরে আমি তো আগে তাকে বাঁ দিকে বসাবো না তখন সে শরীর ছাড়লো ছেড়ে আবার সে হ্যাঁ তারপর সে হিমালয়ের এতে জন্মগ্রহণ করলেন তার নাম হলো পার্বতী তারপরে আবার শঙ্করের সঙ্গে তার পূর্বের সম্বন্ধ বিবাহ হলো এই সমস্ত দক্ষযজ্ঞের সমস্ত কথা কালকে কিছু বর্ণনা করার ইচ্ছা রাখলাম ভগবানের ইচ্ছা বাকি আজ এইখানেই সমাপ্ত করতে চাই কেননা অনেক সেবা আছে অনেক অধিক রাত হয়ে গেলে वाछा कल्पतरुवश कृपा सिंधु पतितानंग पावन भो वैष्णव्यो नमो नमो